গেছে দুনিয়ারে মায়া জালে পড়িয়া মরণের কথা গেছ ভুলিয়া যেদিন রাইলে সে মারবে খাবা রক্ষা পাবে না জাননি বেকারিয়া এই মিছে দুনিয়ারে মায়া জালে পড়িয়া মরণের কথা গেছ ভুলিয়া যেদিন রাইলে সে মারবে খাবা রক্ষা পাবে না জাননি বেকারিয়া করেছ যেতে হবে সবই ছাড়ি করেছ যেতে হবে সবই ছাড়ি সাড়ে তিন হাত সেই মাটির ঘরে সাড়ে তিন হাত সেই মাটির ঘরে থাকিবে সেদিন তুমি একা পড়িয়া এই নিচে দুনিয়ারে মায়া জালে পড়িয়া মরণেরই কথা যত ভুলিয়া যেদিন জুড়াইলে সে মারবে খাবা রক্ষা পাবে না জানি বেকারিয়া হও না যতই তুমি বিড়ি পালোয়ান তবে কিছু ভেঙে চুরে হবে খান খান হও না যতই তুমি বিড়ি পালোয়ান তবে কিছু ভেঙে চুরে হবে খান খান মালাকুল মৌত নিবে জানকারিয়া মালাকুল মৌত নিবে জান কারিয়া মাটি দাও মাটিতে রবে পড়িয়া এই নিচে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণেরই কথা যত ভুলিয়া যেদিন আজ রাইলে সে মারবে থাবা রক্ষা পাবে না জান নিবে কারিয়া ফুরিয়া টাকারে পিঠে কাটালে জীবন যুগালে সদ দাসী সন্তানের মন এ তুমি আর থাকবে কতদিন এ ধরাতে তুমি আর থাকবে কতদিন একদিন যেতে হবে সবই ছাড়িয়া এই নিচে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণেরই কথা যত ভুলিয়া যেদিন আজ রাইলে সে মারবে থাবা চৌকা পাবে না জাননি বেকারিয়া এই নিচে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণেরই কথা যেত ভুলিয়া যেদিন আজরাইলে সে মারবে থাবা রক্ষা পাবে না জাননি বেকারিয়া